প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজও আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই তবে আগে লিখিত একটি প্রশ্নের উত্তর দিতে চাই তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব ও তার উত্তর দিব দেখি কোথা থেকে কে লিখছেন আসসালামু আলাইকুম হুজুর আমি শেখ আবু রেজা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছি আমার প্রশ্ন হচ্ছে যে মা ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহার জন্মদিবস উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান বা প্রোগ্রাম আমরা করি বা করছি তাতে আমাদেরকে কি করা উচিত যেগুলো করলে ওনারা খুশি হবেন বা আল্লাহ রসুল পছন্দ করবেন যা করলে আমরা বেশি থেকে বেশি স্বভাব পাব বা লাভবান হতে পারব আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে দিনের খেদমাত করতে থাকুন আল্লাহর কাছে এই আল্লাহর কাছে এটাই কামনা করি আমিন মাশাল্লাহ জাজাকাল্লাহ ভাই আবুরেজা সাহেব আপনার প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রবুল আলমিন আপনার দোয়া কবুল করুক আমি যেন সুস্থ থেকে এইভাবে দিনের খেদমত করতে পারি আপনি জানতে চেয়েছেন যে মা ফাতেমা জারা সালামুল আলেহার জন্মদিবস উপলক্ষে আপনারা বহু অনুষ্ঠান করেন বা করছেন তো এই অনুষ্ঠানগুলো কিভাবে করা উচিত বা কি করলে বেশি সওয়াব পাওয়া যাবে বা যেগুলো ওনারা পছন্দ করেন মানে আহলে ব্যয় পছন্দ করেন বা আল্লাহ রসুল খুশি হবেন যেগুলো করলে বা যার থেকে আমরা লাভবান হতে পারবো বা বেশি থেকে বেশি সব পাবো কি করলে তো তার উত্তর আমি এতটুকু বলতে চাই আমার প্রিয় ভাইজান জনাব সাহেব যখন আমরা কোনো নবী বা এমামের জন্মদিবস পালন করি বা ওনাদের শাহাদত দিবস পালন করি বিশেষ করে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলেহার জন্মদিবস উপলক্ষে আমি বিশেষ একটা এপিসোড রেকর্ড করেছি আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানিয়েছিলাম আজও আপনাদেরকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই তবে এই সমস্ত বিশেষ পর্ব বা পার্বণের সময় বা এই সমস্ত অনুষ্ঠানে যখন আমরা কোনো নবী বা আহলেবায়তের ইমামদের মাসুমদের জন্মদিবস পালন করি তো সর্বোত্তম ওই অনুষ্ঠানে ওনাদের জীবনী বা ওনাদের জীবন কাহিনী লাইফ হিস্টোরি ওটা শোনাতে হবে অন্যদেরকে বলতে হবে যে এই নবী বা এই মাসুম এই ইমাম কিভাবে জীবনযাপন করতেন ওগুলো আমাদের জন্য আদর্শ বা আইডিয়াল বা ওনারা কীভাবে জীবনযাপন করতে বলেছেন সেগুলোকে ফলো করতে হবে তো ওনাদের জীবনী মনে করেন বাল্যকাল কেমন ছিল যৌবনকাল কেমন ছিল পরে বৃদ্ধকাল বা বয়স্ক কাল ওনাদের কেমন কেটেছিল বা ওনাদের ওনারা নিজের জীবনের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন বিশেষ করে বিবি যারা সালামুল্লাহ আলহার জন্মদিবস উপলক্ষে আপনি প্রশ্ন করেছেন তো আমি ওটাই বলতে চাই যে মা ফাতেমা জাহারা যখন কন্যা মেয়ে ছোট মেয়ে ছিলেন তো ছোট এক মেয়েকে যতক্ষণ সে বিয়ে করে শ্বশুরবাড়ি না যাচ্ছে যতক্ষণ সে মাতা পিতার বাড়িতে আছেন তো এক মেয়ের দায়িত্ব কি হওয়া উচিত এক মেয়েকে কীভাবে জীবনযাপন করা উচিত এক মেয়েকে কিভাবে ঘর সংসারের কাজ করা উচিত মা বাপের খেদমত করা উচিত মা ফাতেমা জাহরা সুন্দর একটা আইডিয়াল সুন্দর একটি উদাহরণ ওগুলো স্মরণ করতে হবে যে উনি নিজের পিতার কিভাবে খেদমত করেছেন বাল্যকালে যখন উনি ছোট ছিলেন যেগুলোকে দেখে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফাতেমা তুমি আমার কন্যা নও অন্ত উম আবিহা তুমি তোমার বাবার জন্যে মায়ের সমান এক মা নিজের ছেলের যেমন খেয়াল রাখে সেইভাবে তুমি আমার খেয়াল রেখেছো তাহলে কিভাবে নবীর খেদমত করতেন বা বাপের সেবা করতেন মা ফাতেমা সারে এগুলো উল্লেখ করতে হবে ওইরূপ যখন উনি যৌবনকালে ওনার বিবাহ দেওয়া হলো মাওলা আলী আল ইসলামের সঙ্গে তো বিবাহিক এই পারিবারিক জীবন উনি কীভাবে যাপন করেছেন হজরত আলী আলাইসালাম জীবনে কখনো কোনো নালিশ করেননি মা ফাতেমাকে নিয়ে যখন নবী জিজ্ঞাসা করেছেন আলী তুমি আমার মেয়ে ফাতেমা বা তোমার স্ত্রী ফাতেমাকে কেমন পেয়েছ তখন মাউলা আলি ইসলাম বলেছিলেন আল্লাহর উপাসনায় একজন সুন্দর সহকারী মানে ওনার কর্ম বা ওনার ব্যবহার আল্লাহর উপাসনায় আমার সহযোগিতা করছে নেকিতে সহযোগিতা করছে জীবনে কখনো কোনো নালিশ করেননি বা সুযোগ দেননি নালিশ করার আর এমনকি মা ফাতেমা নিজের বেয়ানও বলেছেন যে আবুল হাসান আমি লজ্জাবোধ করি যে আমি তোমার কাছে কোনো সময় কখনো এমন কোনো দাবি করব বা দাবি করি যেটাকে হয়তো পুরো না করতে পেরে তুমি লজ্জিত হবে বা কষ্ট পাবে এটা নবী নিজেও বলেছিলেন যে ফাতেমা দুনিয়ার সর্ব উত্তম ব্যক্তির সঙ্গে আমি তোমার বিবাহ করেছি তবে খেয়াল রেখো আলী তোমাকে অনেক ভালোবাসে অতি ভালোবাসে তার কাছে কোনো এমন দাবি করো না সে পুরো না করতে পেরে কষ্ট পাবে তাই নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হজরত আলী আলাইসালামের কাছে মা ফতেমা কখনো কোনো দাবি করেননি হজরত আলী আলাইসালাম নিজে প্রয়োজনকে অনুভব করে সবসময় দাবি করার আগে বলার আগে প্রস্তুত করার চেষ্টা করতেন কিন্তু অভাব ছিল সংসারে তার জন্য অনেক অনেক সময় বহু কষ্ট ভোগ করেছেন দু দিন না খেয়েও থেকেছেন কিন্তু স্বামী স্ত্রী কেউ কারোর জন্যে নালিশ করেননি বা কোনো কথা বলেননি এটাই হচ্ছে দাম্পতি বা স্বামী স্ত্রী জীবনের সফলতার পরিচয় ওইভাবে যদি আমাদের বৌরা এক অপরকে নিজের স্বামীকে বুঝে স্বামী নিজের স্ত্রীকে বোঝে বা স্ত্রী নিজের স্বামীকে বুঝে পারিবারিক জীবনকে যেমন হওয়ার দরকার কোঅপারেট করে এক অপরের সহযোগিতা করে তো সাফল্য জীবন সুন্দর জীবন হবে তাই আমি সবসময় বলি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমিল হয় তো তাদের জীবন স্বর্গীয় জীবন হয় আর যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমিল না হয় তারা এক অপরের সঙ্গে যদি দ্বিমত থাকে সবসময় এক অপরের সঙ্গে যদি সহযোগিতা না করে তাদের মধ্যে যদি মনোমিল না থাকে তো তাদের জীবন নরকের চেয়ে তো অদম হয়ে যায় নরদমে নরকের চেয়ে তো খারাপ বা তুচ্ছ হয়ে যায় তো এই জিনিসটা উল্লেখ করতে হবে মা ফাতেমার জীবন কেমন ছিল হজরত আলী আলাইসালামের সঙ্গে ওইরূপ মা ফাতেমা যখন মা হয়েছিলেন তো কিভাবে নিজের বাচ্চাদের লালন পালন করেছিলেন কিভাবে বাচ্চাদের মধ্যে ঐক্য একতা বজায় রাখার জন্য সকলকে সমান নজরে দেখতে হবে সমানভাবে সকলের সঙ্গে ট্রিট করতে হবে এগুলো শেখার প্রয়োজন আছে তো মা ফাতেমার জন্মদিবস উপলক্ষে আমি অনুরোধ করব আমার সমস্ত দর্শকবিন্দুদের কাছে আহলেবায়তের অনুগমী অনুসারীদের কাছে যে আপনারা মা ফাতেমার জীবনী তুলে ধরুন ওনার জীবনী একটি আদর্শ পুরো বিশ্বের নারীদের জন্যে বা ওনার বাক্য উনি যা আদেশ করে গেছেন যা শিখিয়ে গেছেন বলে গেছেন আমি কিছুটা পড়ে শোনাবো নারী পুরুষ উভয়ের জন্যে মার্গদর্শক যার উপরে আমল করলে আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে এত সুন্দর উনি জীবনযাপন করার পদ্ধতি শিখিয়ে গেছেন আর বিশেষ করে নারীদের জন্য উনি আইডিয়াল হয়ে এসেছিলেন আপনারা জানেন যে কাজ এক লক্ষ চব্বিশ হাজার নবী প্লাস ইমামগণেরা করেছেন সেই কাজ একা মা ফতেমা জাহরা আদম সন্তানের নারীদের জন্য করেছেন তাহলে উনি কত বড় দায়িত্ব নিয়ে এসেছিলেন আর কত বড় দায়িত্ব এই দুনিয়ায় পালন করে গেছেন তাই নবী নিজের ওই কন্যাকে নারীদের জন্য আদর্শ বলেছেন সৈয়দাতুল নিসাইল আলামিন বলেছেন উসওয়াতুল নিসাইল উসওয়াতুল্লে নিসাইল উম্মা নিজের উম্মাতের নারীদের জন্য ওনাকে আইডিয়াল করেছিলেন আদর্শ করেছিলেন যে ফতেমার জীবন থেকে তোমরা শিক্ষা নাও তো সেগুলো তুলে ধরতে হবে ওনাদের জন্মদিবসে যাতে তা থেকে অন্যরা শিক্ষা লাভ করতে পারে এবার আসুন আমি ওনার কয়েকটা হাদিস বা বাণী আপনাদেরকে শোনাতে যাই যার মাধ্যমে উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যেমন ওনার একটি হাদিস দস্তরখানকে বারা আদা মানে দস্তরখানে যখন আমরা খেতে বসি তো ওই যে সোফরা বা দস্তরখানে বসছি এর বারোটি আদাব আছে হাদিসটা এভাবে কালাত সঈদা ফাতমা সালাম আলিয়া ফিল মায়দাতে আসরা খাসলাতন এজু আলা কুল্লে মুসলিম ইয়ারেফোহা দস্তরখানের বারোটা আদব আছে বা দস্তরখানের বারোটা শিক্ষা আছে যেগুলো জানার দরকার প্রতি মুসলমানের উপরে ফরজ যেমন অন্য জিনিসগুলো জানা ফরজ ওগুলো এগুলোও জানা ফরজ ইয়ারেফোহা এগুলো জানার দরকার আছে ফিহা ফারাজুন এই বারোটা জিনিসের মধ্যে চারটে জিনিস আরবা মিনা সুন্না وأربع وأربع ফিয়া তাদিব আরবা ফিয়া ফরাজ মানে চারটি জিনিস এর মধ্যে ফরজ চারটি জিনিস সুন্নত আর চারটি জিনিস ইসলামিক আদাবের জন্য বলা হয়েছে আমি পুরো হাদিসটা আপনাদের সামনে আরবিতে পড়ে শোনাতে চাচ্ছিলাম কিন্তু সময় কমের জন্য আমি শুধু ওটাকে উর্দু মানে আমার উর্দুভাষী দর্শকবৃন্দের জন্য উর্দু পড়তে চাই আর বাংলায় আপনাদের জন্য ব্যাখ্যা করতে চাই যাতে আপনি আপনারা অল্প সময়ে অনেক কিছু জানতে পারেন মা ফাতেমা জাহরা সালাম আল্লাহ আমাদেরকে কী শিক্ষা দিয়ে গেছেন তো এখানে উনি বলছেন बीबी ज़ारा सलाम फरमाते आदाब दस्तरखान बारह है जिनका इल्म हर मुसलमान को होना लाजिम है यानी এই বারোটা জিনিস এই দস্তরখানের আদাব বারোটা জিনিস প্রতি মুসলমানকে জানা ফরজ বা লাজিম उनमें से चार वाजिब है এর মধ্যে চারটি জিনিস ফরজ চার মুস্তাহাব আর চারটি সুন্নত ও- আ- और চার রিয়ায়ত আদাব के लिए है আর চারটি আদাব মানে সামাজিক আদাবের জন্যে ওয়াজেবাত দস্তরখান কুছ ইউँ है মানে যতক্ষণ যে চারটি জিনিস ওয়াজিব সেটা এইভাবে রোজি দেনে ওয়ালে রব কি মারেফাত যে এই রুজি দিয়েছে যেটা আমরা খেতে বসেছি এই রুজি দেনেওয়ালা রব কি মারেফাত মানে ওই প্রতিপালক যে রুজি দিয়েছে তার মারেফাত অর্জন করতে হবে সে যে আমাদেরকে রুজি দিয়েছে তাই মাওলা আলী আলাইসাল্লাম বলেছেন দিনের বেলা রুজি তালাশ করো আর রাতের অন্ধকারে রুজি দেনেওয়ালাকে তালাশ করো মানে দিনের বেলা রুজি খোঁজো আর রাতের অন্ধকারে তাকে তালাশ করো তাকে খোঁজো যে ওই রুজি দিয়েছে অর্থাৎ রাতের অন্ধকারে আল্লাহকে স্মরণ করো আল্লাহকে খোঁজো তো এর মধ্যে চারটি জিনিস ফরজ করা হয়েছে রোজি এক নম্বর হচ্ছে রোজি দেনেওয়ালাকে মারেফাত উসকি আতাপার রাজি দ্বিতীয় আল্লাহ যা কিছু দিয়েছে তার উপরে রাজি হতে হবে এটা ফরজ যে হয়তো এখন এই যেগুলো আমার সামনে আছে পানাহার অনেকেই আছে যার সামনে এগুলো নেই যে গরিব দরিদ্রতার কারণে অভাবের কারণে সে এই রোজে আজকে পায়নি তাই শুকর করো যা কিছু আল্লাহ দিয়েছে তার শুকর করো তার থেকে রাজি থেকো তৃতীয় হচ্ছে শুক্রে পারবার দিকার মানে ওই নেয়ামাত খাওয়ার পরে আল্লাহর শুক্র আদায় করো লাইন শাকর তুমলা আজিদান নকুম ওয়াইন কাফার তুমি ইন্না আদাবিলা সাদি আমার নেয়ামাতের শুকর আদায় করো মনে রেখো যদি তোমরা শুক্র আদায় করো তো আমি নেয়ামাতকে বৃদ্ধি করে দেবো ওয়াইন কাফার তুম ইন্না আদাবিলা সাদিদ আর আমার নেমাতের যদি শুক্র আদায় না করো তো আমার আসা বড় কঠিন হবে মানে ওই যে নেমাত আছে ওটাও থাকবে না ওটাও চলে যেতে পারে তাই নেমাত খাওয়ার পরে আল্লাহ শুক্র করতে হবে এটা ওয়াজিব ও খানে সে পেলে বিসমিল্লা রহমান রহিম কেনা এইভাবে খাওয়ার সুর করার আগে বিসমিল্লা রহমান রহিম বলে শুরু করতে হবে শয়তান অনেক সময় নিজের কথা বলে তাই এক জায়গায় শয়তান বলছে নবীর সঙ্গে যে খাওয়ার মানে পানাহার যখন কেউ খায় আর বিসমিল্লা না বলে খায় আমি তার খাদ্যে শরিক হয়ে যাই তখন ওই খাদ্যর সঙ্গে আমি শরিক হয়ে যাই আর ওই খাদ্য তখন তাকে ক্ষতি করে তার জন্য লাভদায়ক হয় না তাই যখন বিসমিল্লা বলে খাবেন আল্লাহ রোজিতে বরকত দেবে এবং ওই খাদ্য লাভদায়ক হবে শারীরিক হিসাবে মানব সমস্ত হিসাবে তাই খাওয়ার আগে বিসমিল্লা রহমান রহিম বলে খাবেন এর বড় বরকত আমি ইনশাল্লাহ কোনো এপিসোডে বলেছে আগেও বলবো যে বিসমিল্লাহ রহমান রহিম বলে কাজ শুরু করলে কি বরকত হবে কি লাভ হবে বা পানাহারের সময় যদি কেউ বিসমিল্লা বলে তো তার কি লাভ হবে তো এই চারটে জিনিস যেগুলো ফরজ চারটে এক নম্বর নিজের প্রতিপালক যে রুজি দিয়েছে তার মারেফত আর যা দিয়েছে তার উপরে রাজি হওয়া আর তার খাওয়ার পরে তার শুকর আদা করা আর বিসমিল্লা বলে খাওয়া এটা চারটে ফরজ আর যে চারটে মোস্তাহাব সেটা হচ্ছে वो जो मुस्ताहब है वो ये है खाने से पहले हाथ धोना बेहतर है कि वज़ू करना बाएं पहलू की जाने बैठना तीन उंगलियों से लुकमा उठाना और खाने के बाद उंगलियों को चाटना মানে খাওয়ার আগে হাত ধুতে হবে বিশেষ করে যদি বলা হয়েছে যে অজু করতে পারো তো দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে পবিত্র অবস্থায় খাওয়া মানে রুচিতে আরও বৃদ্ধি বরকত হবে তো হাত তো সাধারণ ধুতেই বলা হয়েছে হাদিসে এটাও এসেছে যদি কেউ খাওয়ার আগে বা খাওয়ার পরে হাত না ধোয়ে আর ওই খাদ্য যদি তাকে ক্ষতি করে তো তার জন্য সে দায়ী হবে সে নিজেকে দায়ী দায়ী হবে অন্য কেউ তার জন্য দায়ী হবে না জানি না হাতে কী জারাসিম কী ভাইরাস লেগে আছে ওই জন্য খাওয়ার আগে বা খাওয়ার পরে হাত ধুতে পারে কিন্তু এখানে রওয়াতে বলা হচ্ছে মা ফাতেমা বলছেন শুধু হাত ধোয়া না অজু করো যাতে অজু করলে তোমার হাত ধোয়া হয়ে যাবে আর প্লাস তুমি যে বাবরকত রুজি পেয়েছো বা পবিত্র অবস্থায় যে খাচ্ছ এটা তোমার জন্য অনেক বাবার কথা হবে অনেক এতে বরকত হবে মানে অল্প হয়তো পেট ভরে যাবে অল্প পানাহার বেশি হয়ে যাবে তোই বলা হচ্ছে এখানে অজু করে খাও দ্বিতীয় বায়ে পেহলুকে জানি ব্যাট না মানে বা দিকে বসে বাম সাইডের ওপরে বাম পায়ের উপরে যেমন অনেক সময় আমরা নামাজে তাসও দিয়ে বসি ওরকম বাম পায়ের উপরে ভর দিয়ে বসে পানাহার করতে বলা হয়েছে ডান সাইডটা একটু হালকা রাখতে বলা হয়েছে যাতে খাদ্য সরলভাবে নিজের স্থানে পৌঁছে যেতে পারে এবং কোনো প্রকারের গ্যাস সৃষ্টি না করে তাই সবসময় বাম সাইডের ওপরে চাপ দিয়ে বসে বসে খেতে বলা হয়েছে আর তৃতীয় বলা হয়েছে তিন উঙ্গলিও সে লোকমা উঠানো মানে তিন আঙুল দিয়ে ছোট ছোট করে লোকমা রুটি যেগুলো আমরা খাই বা যদি ভাতও খাই তো অল্প অল্প করে ছোট ছোট লোকমা তৈরি করে খেতে বলা হয়েছে আর খানে কাদের উঙ্গলিও চান আর খাওয়ার পরে আঙুলগুলো ভালো করে চেটে পরিষ্কার করতে হবে মানে এগুলো সুন্নত এগুলো করলে রুজিতে আল্লাহ বরকত দান করে অনেক অনেক সময় আমরা হাতে রুজি লেগে থাকে সেইভাবে হাত ধুয়ে ফেলি ওই রুজির যদি চালের ভাতের দুটো দানাও লেগে থাকে আর ওটা যদি যদি নালায় চলে যায় তো তার জন্য আমরা দায়ী পাপি পাপি শুধু দায়ী না পাপ পাপ আর প্লাস রুজি থেকে বরকত চলে যাবে তাই হাতে যা লেগে থাকবে পরিষ্কার করে খেয়ে নেওয়া ওটা সন্ন্যত বলা হয়েছে আর যেটা দস্তখানের আরবে চারটি জিনিস বলা হয়েছে এটা যকুশ তোমার সামনে হ্যাঁ ও খানা মানে নিজের সামনে থেকে খাতে হবে এর পাত থেকে ওর পাত থেকে এদিক থেকে ওদিক থেকে খেলে হবে না যা তোমার সামনে আছে তার থেকে খাও अपने सामने से खाना লোকমা ছোটা উঠানা ছোট ছোট লোকমা তুলে খাবে খুব চাবা খানা খুব চিবিয়ে খাবে বেশি রওয়াতে বলা হচ্ছে চল্লিশ বার চাবাতে চল্লিশ বার যদি কেউ কোনো এক লোকমা খাদ্যকে চাবিয়ে খায় তো তার মেয়েদা কখনো জীবনে খারাপ হতেই পারে না কখনো মেয়েদাতা কষ্ট পাবে না কেন লিভারে ওপরে জোর পড়বেই না খুব শান্তিপূর্ণভাবে তার খাওয়া হজম হয়ে যাবে আর শারীরিক ফিটনেস সে অনুভব করবে তাই খাওয়ারকে যত মুখের উপরে মুখের ভেতরে রেখে চেবিয়ে খাওয়া যায় ততই মঙ্গল তাড়াতাড়ি যারা খায় তারা ভালো করে চাবায় না আর ওইভাবে শক্ত জিনিসকে যে কোনো জিনিস খেয়ে নেয় আর সেটা পরে লিভারে যেয়ে আঘাত করে বা তাকে পরিশ্রম করতে কষ্ট করতে তখন লিভার ক্ষতিগ্রস্ত হয় खूब चबा कर खाना दस्तरखान पर बैठे हुए अफराद की तरफ न देखना उन उन्हें घूर ঘুর कर না देखा और না उनका मुँह ताके মানে দস্তরখানে খাওয়ার সময় এক অপরের মুখ তাকাতে হবে না বা তাকাতে মানা করা হয়েছে এটা ইসলামিক আদাবে বলা হয়েছে আর সামাজিক হিসেবেও ঠিক না আমাদের সমাজ আমরা দেখেছি অনেক অনেক সময় আমরা যখন দস্তখানে সাফে বসে খাই তো নিজে কত খাচ্ছি দেখি না কে কত খাচ্ছে কিভাবে খাচ্ছে এটার দিকে নজর থাকে অনেক অনেক সময় এটা কিন্তু অভদ্র জিনিস সবসময় নিজের সামনে থেকে খেতে বলা হয়েছে আর নিজের প্লেটের দিকে নজর রেখে খেতে বলা হয়েছে অন্য কে কতটা খাচ্ছে কি খাচ্ছে ও দেখো না অনেকাংশ এইভাবে খাওয়ার উপরে নজর লাগে অত খাচ্ছে ও এত মাংস খাচ্ছে ও এত এ খাচ্ছে ওই যে নজর লাগে গেল ওই খাওয়ার অনেক অংশ ক্ষতি করে গ্যাস সৃষ্টি হয় হজম হয় না বিভিন্ন কষ্ট হয় তাই কারোর খাওয়ার উপরে নজর লাগাবেন না আপনার খাবারের উপরেও কেউ নজর লাগাবে না সবাই যদি এইভাবে ইসলামিক আদাবকে মেনে চলে যা সে নিজের প্লেটের থেকে খায় নিজের প্লেটের দিকে তাকিয়ে খায় অন্যর দিকে না দেখে তো নজর লাগার কোনো কারণই আসে না কিন্তু অনেক অনেক সময় ভালো পোশাক পরলে নজর লাগে ভালো পানাহারের উপরে নজর লাগে এগুলো বাস্তব প্র্যাকটিক্যাল এগুলো আছে তো এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামিক আদাব পালন করে চলতে হবে আশা রাখি মা ফাতেমা জাহারার এই হাদিসটা আপনারা সকলে মনে রাখবেন ওইরকম মা ফাতেমা জাহারা সালামুল্লাহ আলহা বলেছেন ইতরাত নবী কি ফার্মা বারদারি কি সামারাত মানে নবী করিম সাল্লাহ সাল্লাম ও ওনার বংশের যদি ইতাআত করা হয় ইত্রাতায় নবী মানে নবীর আহলে বায়তকে যদি ফলো করা হয় তো তার জন্য কি লাভ পাওয়া যাবে কালা সৈদা ফাতমা সালাম আম্মা আমা ওয়াল্লাহ লও তারা তারা কোহল হাক্কা আলা আহলেহি ওয়াত্তাবাউ নবী আহি মানুষরা আল্লাহর বান্দারা নবীর উম্মতরা যদি আহলে হককে তাদের অধিকার দিয়ে দিত যারা হকদার তাদের হক যদি তাদেরকে দিয়ে দিত আর নবীর ইত্রাত মানে নবীর আহলেবায়তকে ফলো করতো মেনে চলতো তাদের কথা মতো জীবনযাপন করতো লম্মাখ তোলেফা ফিল্লাহ ইসনান তো দিনের বিষয়ে আল্লাহর বিষয়ে কখনো দুজনের মধ্যে মতভেদ হতো না চিন্তা করুন নবী নবী করিম ইসলামের কন্যা ফাতেমা জানাকে সিদ্দিকায় তাহারা বলা হয়েছে সমস্ত ওম্মাতে মুসলিমা মা ফাতেমা জাহারাকে সিদ্দিকা মানে সত্যবাদী এবং তাহারা পবিত্র জানেন মানেন সেই মা ফাতেমা জাহারা বলছেন যদি নবীর কন্যাকে সত্য মনে করুন তো এই জিনিসটা একবার গুরুত্ব দিয়ে শুনুন বা জানুন বিবি জাহরা সালামুল্লাহ আলহা বলছেন নবীর পরে নবীর আহলে বায়াতকে যদি ফলো করা হতো এবং তানাদেরকে যদি তানাদের অধিকার বা হক দিয়ে দেওয়া হতো তো আল্লাহর এই দিনে বা আল্লাহর সম্পর্কে দুজনা দ্বিমত করতো না মানে দুজনের মধ্যে মতভেদ হতো না আজ উম্মাতে মুসলিমা যে এত বেশি মতভেদের শিকার হয়ে আছে এর কারণ হচ্ছে তারা নবীর পরে নবীর আহলেবায়তকে ফলো করেনি আর হকদারকে তাদের হক দিইনি তার কারণ হচ্ছে এদের মতভেদ আর এইভাবে ভিন্ন হয়ে গেছে তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে তারা যদি সব একত্রত হয়ে ওই কোরআন এবং আহলেবায়তের দামান ধরে থাকতো এদের মধ্যে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি হতো না কখনো মতভেদ হতো না কখনো এরা দিন ধর্ম নিয়ে এক অপরের বিরুদ্ধে দাঁড়াতো না বা বলতো না যেভাবে আজ দাঁড়াচ্ছে বা আজ যেভাবে বলছে খুব দুঃখজনক তাই মা ফাতেমা জাহারা সিদ্দিকায় তাহারা বা আলে ব্যাত ওনারা যা বলেছেন ওনারা আল্লাহর বাণীর ওপরে কথা বলেন ওনারা জীবনে মিথ্যা কথা বলেননি তাই মা ফাতেমা সিদ্দিকায় তাহারা বলছেন যে আমার পিতার মারা যাওয়ার পরে নবীর অফাতের পরে যদি ওনার আহলে ব্যায়তকে নবীর আহলে ব্যায়তকে ফলো করা হতো আর ওনাদের হক ওনাদেরকে দেওয়া হতো তো আল্লাহর বিষয়ে দিনের বিষয়ে দুজনের মধ্যেও মতভেদ হতো না তার মানে এত সুন্দরভাবে তারা ইসলামিক নিউ শৃঙ্খলাকে বজায় করে চলতো আহলেবায়তের হুকুমের মতো জীবনযাপন করত কখনও তাদের মধ্যে মতভেদ হতো না খুব দুঃখের কথা ওয়ারাসাহা সালফুন আন সালফিন ওয়া খালফুন আন খালফিন হাত্তাই কুম কায়েমনা আত্তাস আত্মাসমিন উলদেল হুসাইন আর যখন অধিকারকে তার অধিকার দেওয়া হতো মানে খেলাফতিকে মাওলা আলী আলাইসালামের ইসলামের পরে হাসান হাসানকে পরে ইমাম হুসাইনকে দেওয়া হতো এইভাবে যখন সমস্ত অধিকারীকে তার অধিকার বা হক তার হকদারকে দেওয়া হতো তো পরস্পর তার জন্য যে উপযুক্তি উপযুক্ত ব্যক্তি ছিল তার কাছে যেত আর এইভাবে শেষ ইমাম ইমাম মেহেদি আলাহ কাছে আসতো যিনি এমাম হোসেন ইসলামের নবম সন্তান এমাম হোসেন ইসলামের পরে এমামে জাইনুল আবিদিন ইসলাম তারপরে এমামে বাকর ইসলাম তারপরে এমামে জাফর সাদিক ইসলাম তারপরে এমামে আদিম আলাহ ইসলাম তারপরে এমামে রাজা ইসলাম ওনার পরে এমামে তকি ইসলাম তারপরে ইমাম আলী নকি ইসলাম তারপরে ইমামে হাসান আসকির ইসলাম তারপরে নবম হচ্ছেন ইমামে আলাহ ইসলাম তো এইভাবে ওই খেলাফতি সঠিক যোগ্য স্থানে পৌঁছে আজ পুরো বিশ্ব ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে এক ইসলামের ওপরে এক মজাবের ওপরে টিকে থাকতো কিন্তু তারা যখন আহলেবায়দকে ফলো করেনি আর হকদারকে তাদের হক দিইনি বলে আজ এরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে বিভিন্ন দলে বিভিন্ন ফেরকায় বন্টন হয়ে গেছে এটা উম্মাতে মুসলিমার কর্মদোষ এটা তাদের ধর্মের দোষ না বা তাদের কপাল দোষ না এটা এদের কর্মদোষ এরা নিজের কর্মের মাধ্যমে এটা করেছে আল্লাহ যেদিন এদেরকে সহজ বুঝদান করবে যেদিন এরা নবী ও নবীর ইতরাতকে ফলো করবে আর হকদারকে তার হক দিয়ে দেবে খোদা ও রসুলকে সাক্ষী করে বলছে পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে আর উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হয়ে এক মজাবের ওপরে এক দিনের ওপরে এক ধর্মের ওপরে সবাই আমল করবে যেটা পুরো বিশ্বের জন্য আদর্শ হবে আর সেই সময় সেই শান্তিপূর্ণ দিনকে দেখে অন্যরা যারা এখন ইসলামের থেকে দূরে তারা স্বেচ্ছা ইসলামকে গ্রহণ করে নেবে তারা সবাই জীবনে শান্তি চায় তো যখন উম্মাতে মুসলিমের মধ্যে এই শান্তি দেখবে তারা স্বইচ্ছায় পাশে এসে দাঁড়াবে এই শান্তির দিনকে কবুল করবে কিন্তু যখন তারা দেখছে যারা ইসলামের নাম নিয়ে জীবনযাপন করছে শান্তির ধর্মকে মেনে অশান্তি করছে তো তাদের জীবনে যখন ইসলাম শান্তি দিতে পারেনি তো আমাদের জীবনে কোথায় শান্তি আসবে তারা যখন শান্ত হতে পারেনি মুসলমান হয়ে তা আমরা যদি ইসলাম কবুল আমরা কী করে শান্ত হব এই দুশ্চিন্তায় তারা ইসলাম থেকে দূরে আছে আর এর জন্য দায়ী হবে এই মুসলমানেরা যারা নিজের কর্মের মাধ্যমে অন্যদেরকে দূরে রেখেছে শরিয়ত বলছে কোন নাস বেকাইরে আলসেরাতে কম অন্যদেরকে নিজেদের দিকে আমন্ত্রণ জানাও সৎপথের দিকে আমন্ত্রণ জানাও ভাষার মাধ্যমে নয় ব্যবহারের মাধ্যমে তোমাদের ব্যবহার এমন হওয়া উচিত যে ব্যবহারকে দেখে অন্যরা যেন বলে সত্যি এক মানুষকে এমন হওয়া উচিত সত্যি এক মুসলমানকে এমন হওয়া উচিত সত্যি এরা সত্য বা সঠিক দিনের ওপরে আমাল করছে এদের ধর্মটাই সত্য কত শান্তির সঙ্গে এরা যেমন যাপন করছে সমাজে এদের জন্য কত শান্তি বজায় আছে কত কোঅপারেট করে এক অপরের সঙ্গে সহযোগিতা করে এরা জীবনযাপন করছে কেউ কাউকে কোনো দুঃখ দিচ্ছে না কারো থেকে কেউ আঘাত পাচ্ছে না কেউ কারো থেকে কষ্ট পাচ্ছে না যখন অন্যরা এগুলো দেখবে স্বইচ্ছে তারা ইসলামকে আপন করবে বা ইসলামকে শান্তিপূর্ণ দিন মনে করে তারাও সেটাকে বজায় রাখার চেষ্টা করবে কিন্তু দুঃখের বিষয়ে মুসলমানেরা নিজের মধ্যে শান্তি রাখতে পারেনি যারা শান্তির দিন নিজের ধর্ম মনে করে তাদের মধ্যে শান্তি নেই তো অন্যরা কোথা থেকে বিশ্বাস করবে বা তাদের কোথা থেকে মনোবল বৃদ্ধি হবে এটা বোঝার দরকার আছে তাই আজ উম্মাতে মুসলেমা যদি আহলে বায়াতকে ফলো করত তারা কখনো এইভাবে দুনিয়ায় লজ্জিত হতো না বা তাদের মধ্যে এত মতভেদ হতো না কজ্জাল আল্লাহ তাতানা নিদাম আল্লিমিল্লা শাহজাদি ফাতেমা জাহরারি হাদিস উনি বলেছেন কজ্জাল আল্লাহ তাতানা নিদাম আল্লিমিল্লা ও এমামতনা আমান আমিনাল ফোরকা আল্লাহ রবুল আলমিন আমাদের ইতাত আহলে বায়তের ইতাতকে এই উম্মতে মুসলিমার জন্যে জীবনরেখা বা জীবনে নিয়ম শৃঙ্খলা কি নিয়ম শৃঙ্খলাকে ফলো করতে হবে সেটা আমাদের কার্যের মাধ্যমে রেখেছে বা আমাদের কার্যের মাধ্যমে তাদেরকে দেখিয়েছে যে এই আহলে বায়াতের জীবনই তোমাদের জন্য উদাহরণ এইভাবে জীবনযাপন করতে হবে এইভাবে ইসলামকে মেনে চলতে হবে আল আল্লাহ তাহতানা নিজাম আলমিল্লা আমাদের অনুগমন বা অনুস আমাদেরকে অনুসরণ করাকে আল্লাহ এই উম্মতে মুসলামের জন্যে নিজামে হায়াত rules and system of life করেছে সেই রুল অ্যান্ড সিস্টেম অফ লাইফকে যদি কেউ ফলো না করে তো তার জন্য সে দোষী নিজাম আল্লিল্লা এমামত না আমান মিনাল ফোরকা আমাদের এই এমামতকে সমস্ত প্রকারের বন্ঠন থেকে মতভেদ থেকে বাঁচার একটা রাস্তা তৈরি করেছে এই বারো জন ইমাম এনাদের মধ্যে কোনো মতভেদ নেই যে কথা প্রথম এমাম বলেছেন সেই কথাই দ্বিতীয় এমাম বলেছেন সেই কথাই তৃতীয় ছয় শত চতুর্থ এমাম বলেছেন তো যারা আল্লাহর তরফ থেকে হেদায়ত করার জন্য এসেছেন ওয়ালে কুল্লে কমিন হাত প্রতি কমের জন্য আল্লাহ হাদি রেখেছে এর যে উদাহরণ বা মিসদাক হয়ে যারা এসেছেন তাদের মধ্যে কখনো মতভেদ হতে পারে না তাই বারো জন ইমামের মত একই তাই যারা এনাদেরকে ফলো করে সত্য ফলো ফলোয়ার যারা শুধু নামে ফলোয়ার হলে হবে না সত্য অনুগামী সত্য অনুসারে যারা তাদের মধ্যে কোনো মতভেদ নেই বা মতভেদ হওয়া উচিত নয় তাহলে মা ফাতেমা জাহারার এই হাদিসগুলো আমাদের জন্য মার্গদর্শক আল্লাহ আমাদের তৌফিক দান করে আমরা যেন এর উপরে আমাল করতে পারি আগে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আল্লাহ বলছেন যে শিরককে কেন হারাম করা হয়েছে ওয়া আতা সঈদা ফাতেমা জাহরা হারাম আল্লাহ শিরকা এখলাস আল্লাহ বীর রুবুবিয়া আল্লাহ শিরককে হারাম করেছে যাতে মানুষ অন্তর থেকে আল্লাহর রুবুবিয়াতকে অ্যাকসেপ্ট করে সে প্রতিপালক তার উপাসনা করে তাকে মেনে চলে যখন আল্লাহর ইবাদত করবে তো নিজে কখনো অহংকার করবে না নিজেকে বড় মনে করবে না সে ভাববে আমার চেয়ে তো কেউ বড় আমার কেউ সৃষ্টিকর্তা আমার কেউ প্রতিপালক আছে তার আগে নত হতে হবে আকিম সালাতলে জিক্রি কোরআন পরিষ্কার বলছে আন আল্লাহ ইল্লা আনা আমি আল্লাহ মাবুদ একাই আমার ছাড়া অন্য কোনো আল্লাহ নেই ফাবুদুনি আমার এবাদত করো ওয়াকিমুসালাতলে জিক্রি আর আমার জিক্র করার জন্য নামাজ পড়ো তো সেই আল্লাহকে যখন আমরা এবাদত করব স্মরণ করব তার জিকির করব নামাজ পড়ব তো অটোমেটিক আমাদের থেকে অহংকারী দূরে চলে যাবে তখন আর ওই তাকব্বর ঘামান্ড আসবে না যা আমি সবচেয়ে বড় তাই বিবি যারা বলছেন আল্লাহর এবাদত করো কেননা তোমার আল্লাহর এবাদত তোমাকে শির্ক থেকে বাঁচাবে ফত্তাকুল্লাহ হাক্কা তোকাতার ওইভাবে আল্লাহকে ভয় করে চলো যেভাবে ভয় করে চলার দরকার ওলা আর যেমন কোরআন এসেছে বিবি যারা এই হাদিসগুলোকে বলা হয়েছে আমরা ওই হাদিসগুলো মানি যেগুলো কোরআনের সঙ্গে মিল খায় তাই কিভাবে বিবি জাহার হাদিস কোরআনের সঙ্গে মিল খাচ্ছে একবার দেখে নিন আমরা মিথ্যা জালি হাদিসের পিছনে যাই না যার সঙ্গে কোরআনের সঙ্গে মিল খায় না ওলা তামতুন্নিল্লা আন্ত মুসলিমন আর বিবি জাহারা বলতে তোমরা মরো না কিন্তু মুসলমান হন আর এ কথা কিন্তু কোরআনে উল্লেখ আছে জানাবি ইব্রাহিম নিজের আওলাদকে বলেছিলেন যাদেরকে মুসলমান নাম দেওয়া হয়েছে সর্বপ্রথম লাতামতুন্নিল্লা আন্ত মুসলিম তোমরা মৃত্যুবরণ করবে না কিন্তু মুসলমান হয়ে ওয়াতি উল্লাহ ফিমা আমারকম আর যারা বলছেন আল্লাহর ইতাত করো যার তোমাদেরকে হুকুম দেওয়া হয়েছে যার মানে যে কাজগুলো করতে বলা হয়েছে সেগুলো করো ওয়া নাহাকুম আনহু আর ওই সমস্ত কাজ থেকে দূরে থাকো যেখান থেকে তোমাদেরকে মানা করা হয়েছে তাই এই পুরো জীবনীটা যদি সংক্ষেপ্তে বা এক কি দু বাক্যর মধ্যে যদি আমরা দেখতে চাই তো হজরত আলী আলাইসাল্লাম বলেছেন ওখানে দেখা দেবে না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না ওখানে দেখা দেবে না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না আর ওখান থেকে অনুপস্থিত বা গড় হাজির থাকবে না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় এইটা হচ্ছে তোমাদের পুরো জীবনের সারাংশ তাই বলা হয়েছে জ্ঞানী বুদ্ধিজীবীরা আল্লাহর ভয় করে চলে যারা বোকা যাদের মধ্যে জ্ঞান নেই তারা আল্লাহর হুকুমকে অমান্য করে বা ভুল পথে চলছে হালাল হারাম কিছু দেখছে না ন্যায় অন্যায় অবিচার কিছু দেখছে না যা মন চাচ্ছে তাই করছে এরা বুদ্ধ অবুজ জ্ঞানহীন তাদের মধ্যে সেই জ্ঞান নেই বলে তারা ভুল করছে কিন্তু যারা জ্ঞানী শিক্ষিত বুঝদার সমাজদার বুদ্ধিজীবী তারা কখনো ওই সমস্ত কাজ করবে না যে কাজগুলো করতে তাদেরকে মানা করা হয়েছে আর কখনো ওই কাজগুলো ছাড়বে না যেগুলো তাদেরকে করতে বলা হয়েছে আশা রাখি এই শিক্ষাগুলো মনে রাখবেন একটু ফাতেমা জাহা সালামুল্লাহ আগে বলছেন কালাত সালামুল্লাহ আলহা খাবাত উম্মাতুন কাতালাত ইবনু বিনত নবিয়াহা वो গ্রহ হারগিজ সাদাত ফলা না পায়েগা যে আপনি পায়গম্বরকে ফরজনকে কতল করে সমস্ত হাদিস কিন্তু সূত্র সমেত আমার কাছে আছে আমি সূত্র বলতে গেলে অনেক সময় লাগবে বলে আমি সমস্ত যদি কারো প্রয়োজন আসে জিজ্ঞাসা করবেন বিবি ফাতেমা তারা বলছেন যে উম্মত নিজের নবীর সন্তানকে কাতল করেছে তারা ইহকাল ও পরকাল কোথাও নেজাত পাবে না কখনো তারা সফলগামী হতে পারবে না যারা নিজের নবীর সন্তানকে কাতল করেছে এবারে যারা কারবেলায় নবীর সন্তানকে কাতল করেছে তারা ভেবে দেখুক সেই এজিদি বা এজিদি মুসলমানেরা যারা এখনও এজিদকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছে এখনও এজিদ জিন্দাবাদ বলছে এজিদের বাপের নামে নাগা নাড়া লাগাচ্ছে তারা ভেবে দেখুক মা ফতেমা যারা সত্যবাদী সঠিক বলছেন না তারা যেটা করছে সেটাই সত্য বা সেটা সঠিক মা ফতেমা কী বলছেন যারা নিজের নবীর সন্তানাদিকে কাতল করেছে তারা কখনো সফলগামী হবে না না একালে না পরকালে তারা কখনো মুক্তি পাবে না নেজাত পাবে না এবারে যারা হোসাইনকে কাতল করার পরে নেজাত খুঁজছে জান্নাত খুঁজছে জান্নাতের স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন পুরো হবে কিনা এবার ভেবে দেখুন রোজাদারকে কেমন হওয়া উচিত এখানে মা ফাতেমা যারা বলছেন মা ইয়াসন সাইম বেসি আমি এদাল্লাম ইয়াসুন লেসান হু আসাম হু বাসার হু জওয়ারে হু মা ফাতেমা যারা বলছেন वो रोज़ा रोज़ादार शख्स जो अपनी ज़बान और कानों और आँखों और दीगर आज़ा व जवारे को काबू में न रखे अपने रोज़े से कोई फ़ायदा न उठाएगा যে ব্যক্তি রোজা রেখে নিজের জিব্বাহর হেফাজত করবে না নিজের কর্ণের হেফাজত করবে না নিজের চোখের দৃষ্টির হেফাজত করবে না বা শরীরের অন্য অংশের পার্টস অফ বডির হেফাজত করবে না তার রোজা রোজা থেকে সে কোনো লাভবান হতে পারবে না তার রোজা তার জন্য লাভ দেবে না মানে রোজা শুধু ভুখ হরতাল হবে অনশন হবে পেট না খেয়ে আছে কিন্তু চোখের কাজ চোখ যে আগে হারাম কাজ করছিল আবার সেই হারাম কাজ করছে রোজা থেকেও কান যে হারাম শুনছিল গান শুনছিল গিবা শুনছিল রোজা থেকেও সে গারাম গান শুনছে গিবা শুনছে হারাম কাজ করছে হাত দিয়ে যে ভুল কাজগুলো করছিল জুলুম করছিল অত্যাচার রোজা থেকেও সেগুলো করছে পা দিয়ে যে ভুল পথের উপরে চলছিল রোজা থেকেও সেই ভুল পথের উপরে চলছে তো সবাই যা সে নিজের কাজে ব্যস্ত আছে কোনো কাউকে হারাম থেকে মানা করা হচ্ছে না অন্যায় থেকে বাধা দেওয়া হচ্ছে না শুধু পেটকে বেচারাকে কিছু খেতে দেওয়া হচ্ছে না এরই নাম রোজা মা ফাতেমা যারা বলছেন এটা রোজা নয় এটা অনশন ভোক হরতাল এর কোনো লাভ হবে না রোজা যদি থাকো ফালিয়াসুম সামাক ওয়াসারাক আইনাক ও জওয়ারে রিজলাক ও জমি জওয়ারে হাক যদি রোজা থাকো তোমার চোখও যেন রোজা রাখে কানও যেন রোজা রাখে জবানও যেন রোজা রাখে হাত পাও যেন রোজা রাখে মানে চোখ দিয়ে হারাম দেখো না কান দিয়ে হারাম শুনো না জবান দিয়ে জিব্বাও দিয়ে কোনো হারাম বা গিবাত করো না মিথ্যা বলো না যদি মিথ্যা বলো এর রোজা শেষ গান শুনলে কানে রোজা শেখ হারাম দেখলে চোখে রোজা শেখ শেষ ওইরূপ হাত পা দিয়ে যদি কোনো ভুল কাজ করি ভুল পাতের উপরে চলি তো হাত পায়ে রোজা শেষ তো রোজা রাখছে কে শুধু পেট নিজের লিভারকে ক্ষুদায় রেখে কষ্ট রেখে এর নাম রোজা মনে করছেন না এই জিনিসগুলো আমাদের জন্য শিক্ষাদায়ক এনাদের বাণী আমাদের জন্য মার্গদর্শক তো আমরা যদি সত্য মুসলমান হতে চাই আর ইসলামের উপরে আমাল করতে চাই তো এইগুলো মনে করতে হবে আমার প্রিয় ভাই এইগুলোই ওনাদের জন্মদিবস উপলক্ষে স্মরণ করা উচিত যার মধ্যে থেকে আমরা শিক্ষা লাভ করতে পারবো যে আমাদেরকে কীভাবে জীবনযাপন করতে হবে তাই আমি অনুরোধ করছি আপনারা যেখানে মাহফিল করবেন মিলাদ করবেন অনুষ্ঠান করবেন সেখানে এইভাবে নবীদের জীবনী ইমামদের জীবনী মাসুমদের জীবনী বা ওনাদের বাণী তুলে ধরবেন ওনারা আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেছেন কি করতে বলে গেছেন কি করতে মানা করেছেন এগুলোর মাধ্যমেই আমাদের জীবনে উজ্জ্বলতা আসবে বা আমরা সফলকামী হব মা ফাতেমা যারা সালামুল্লাহ আল্লাহ বলছেন কালা সালামুল্লাহ ইনকুন তথা আমল বেমা আমার নাক ওয়া তানহা আম্মা জাজারনাক আনহু ফান্তামিন শিয়তনা ইল্লা ফালা আমরা সবাই নিজেদেরকে আহলে বেতের অনুগামী অনুসারী মা ফাতেমার অনুগামী অনুসারী মনে করি মা ফাতেমা কি বলছেন শুনুন अगर तुम हमिल अहल बैत इसमत तहारत के अवामिर पर अमल करो और जिन चीज़ों से हमने नहीं किया मना किया उनसे इज्तनाब करो तो तुम हमारे शिया हो और না नहीं মা ফাতেমা যারা বলছেন আমরা আহলে ব্যাত যা করার হুকুম দিয়েছি যদি সেগুলোকে পালন করো আর যেগুলো করতে মানা করেছি সেগুলো থেকে যদি দূরে থাকো পরেশ করো তার মানে তোমরা আমাদের শিয়া আর নইলে যেন আমাদের শিয়া নিজেকে বলো না তাহলে এবার আমরা যদি নিজেকে আহলেবায়তের শিয়া বা আহলেবায়তের অনুগামী অনুসারী বলি তাহলে আমাদেরকে একশোবার চিন্তা করতে হবে ভাবতে হবে আমাদের কর্ম এর বিরুদ্ধতা করছে না তো আমাদের কার্য আমাদেরকে উল্টো প্রমাণ করছে না তো আমরা নবী ও নবীর আহলেবায়তের হুকুম যদি মেনে চলি তাহলে আমরা শিয়া অনুগামী অনুসারী আর যদি ওনাদের হুকুমকে মেনে না চলি যেগুলো আমি শোনালাম তাহলে আমরা কিসের শিয়া কিসের অনুগামী কাকে ফলো করছি মিথ্যা কথা বলছি যদি আমরা ওনাদেরকে ওইভাবে ফলো না করি যেভাবে ওনারা বলছেন এগুলো বুঝতে হবে জানতে হবে মা ফাতেমা আগে বলছেন ইলজাম রিজলা ফাইনাল জান্নাত তাহদা আকদামেহা ও ইলজাম রিজলা ফাতাম্মা নে আহমেদ জান্নাহ মায়ের সেবা করতে বলছেন মা ফাতেমা যারা যে মায়ের সেবা করো কেননা মায়ের কদমের তলে আল্লাহ জান্নাত এঁকেছে আর যদি জান্নাতের নেয়ামাত থেকে লাভবান হতে চাও তো মাতা পিতার সেবা করো তো আমরা যদি নবীর উম্মাতি হয়ে থাকি মা ফতেমা বা আহলে বায়তের অনুগামী অনুসারী হয়ে থাকি তো নিজের মাতা পিতার সেবা করতে হবে যদি আমাদের থেকে ওনারা রাজি হন তাহলে আমরা নেজাত পাব আর মাতা পিতা যদি কারোর থেকে নারাজ বা দুঃখিত হন তো মনে করেন হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন যে সন্তান থেকে বা যে ছেলের থেকে তার মাতা পিতা নারাজ সে যদি হজ করতে যেয়ে কাবা ঘরের তওয়াফ করার সময় তওয়াফ করতে করতে মারা যায় তাও সে জান্নাতের সুগন্ধ পাবে না জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা জান্নাতের সুগন্ধ তার নাকে আল্লাহ প্রবেশ করতে দেবে না যদি তার মাতা পিতা তার থেকে নারাজ হন তার মাতা পিতা যদি দুঃখিত হন যদি সে নিজের মাতা পিতাকে কষ্ট দিয়ে থাকে তো সে স্বপ্ন দেখছে তাই এই সমস্ত হাদিসগুলো মনে রেখে আমরা আপ্রান্ত চেষ্টা করব আমাদের মাতা পিতারা যেন আমাদের থেকে রাজি বা খুশি হন ওনাদের সেবা করে ওনাদের খেদমত করে যেন আমরা ইহকাল ও পরকালে কামিয়াব হতে পারি ওনাদেরকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে যদি আমরা সাফল্য জীবন চাই তো এটা আমরা মিথ্যা আশা নিয়ে আছি আল্লাহ কখনো সাফল্য জীবন দান করবে না যারা নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করছে আল্লাহ নিজের উপাসনার পরে হুকুম দিয়েছে ওকাদা রব্বকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালেদাইনি এহসানা আমার এবাদতের পরে আল্লাহর চূড়ান্ত এটা সিদ্ধান্ত ফায়স ফয়সলা যে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না আর তারপরে যদি কিছু করতে চাও তো নিজের মাতা পিতার সেবা করো খেদমত করো তাদের সঙ্গে নেকি করো তা আল্লাহ তৌফিক দান করুক আমরা যেন নিজের মাতা পিতার সঙ্গে নেকি করতে পারি বা ওনাদের খেদমত করে আমাদের এহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারি আর দুটো মাত্র হাদিস মা ফাতেমা জাহরা আজকে শোনাতে চাই আর অনেক হাদিস আছে তবে সময় শেষ হয়ে এসেছে মা ফাতেমা জাহরা বলছেন নারীদের জন্য সব উত্তম বা সুন্দর জিনিস কী कालत सईदा फ़ातिमा ज़ारा खैरसा अल्लाह यारन रजाल वाला यारहन रजाल औरत की शख्सियत हिफाजत के लिए बेहतरीन अमल यह है कि गैर मर्द को न देखे और गैर मर्द भी उसे ना देखे নারীদের জন্য সর্ব উত্তম জিনিস এটাই হচ্ছে যে তারা যেন পরপুরুষকে না দেখে না মায়ারামকে যাদের সঙ্গে বিবাহ সম্ভব সেই সমস্ত পরপুরুষকে যেন তারা না দেখে আর তাদের নজর যেন নিজের উপরে পড়তে না দেয় বা পরপুরুষকে বলা হচ্ছে তারা যেন ওই সমস্ত নারীকে যারা না মেহরাম যাদের সঙ্গে বিবাহ সম্ভব তারা যেন না দেখে এই সামাজিক দূরত্ব যদি বজায় রেখে চলা হয় তো আমাদের সমাজ সুন্দর সমাজ হবে কিন্তু দুঃখের বিষয়ে আমরা ইসলামকে ওই সময় ভুলে যাই যখন আমাদের পরিবেশে কোনো অনুষ্ঠান হয় কোনো প্রোগ্রাম হয় সেখানে ছেলে মেয়েরা অজান নামেহরাম পরপুরুষ বা পরনারী এমনভাবে তারা হেসে মেলামেশা করে যেমন স্বামী স্ত্রীর মধ্যে একটা মেলামেশার মানে সংকেত দেখা যায় বা রং দেখা যায় খুব দুঃখ এই সমস্ত জিনিস যতক্ষণ আমাদের সমাজ থেকে আমরা না দূর তোর করছি না তুলছি আমাদের সমাজ কখনো ইসলামিক এবং শান্তিপূর্ণ সমাজ হবে না আমরা নিজেদের অশান্তির কারণ আমরা নিজেরা সৃষ্টি করছি বেপর্দায় ঘুরে নারীরা তারা নিজেদের ক্ষতি নিজেরা করছে যখন বেপর্দায় পরপুরুষরা দেখছে তাদের নিয়ত খারাপ হচ্ছে আল্লাহ শয়তানের চক্রান্ত থেকে বাঁচিয়ে রাখুক তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পাপের দিকে যাচ্ছে তাই পাপকে বাঁচানোর জন্যে আদবে ইসলামীকে বজায় রাখতে হবে যেটা মাফাতেমা যারা বলছেন যে কোনো পরপুরুষের নজর তোমার উপরে পড়তে দিও না এত আদবের সঙ্গে থাকো বা তুমি নিজে কোনো পরপুরুষকে দেখো না আর শেষ একটা হাদিস মা ফাতেমা যারা বলছেন কাল সালাম আলাই আমান সাল্লামা আলাইহে আলা নবী ওয়া আলাই আলাইয়া সালাস আয়াম আউজাবাল্লাহুল জান্না কুলতলাহা ফি হায়াতেহি ওয়া হায়াতেকে কালাত নাম ওয়া বাদামাউতেহা এখানে রাবি জিজ্ঞাসা করছে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাহের হাদিসটা শুনে যেখানে মা ফাতেমা জাহরা বলছেন যদি কেউ আমার বা আমার পিতা মানে নবীর ওপরে দরুদ পাঠ করে সালাম পড়ে তো আল্লাহ তার উপরে জান্নাতকে ফরজ করবে তো এখানে রাবি বলছে আমি জিজ্ঞাসা করলাম বিবি এটা আপনাদের জীবনে আপনাদের বেঁচে থাকাকালীন আপনার বাবারকে বেঁচে থাকাকালীন সালাম করলে জান্নাত হতে যেতে পারবে না পরে তখন মা ফাতেমা জাহরা আমাদের মারা যাওয়ার পরেও যদি আমাদের কেউ সালাম করে মানে জেয়ারাত যেটা আমরা করি যদি নবীর জেয়ারাত করা হয় বা আহলে বায়তের জেয়ারাত করা হয় মা ফাতেমার জেয়ারাত পড়া হয় তো তারাও জান্নাতবাসী হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা এই সমস্ত নেকির মাধ্যমে বা এই হাদিসগুলোর উপরে আমাল করে যেন নিজের এহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারি আর আমরা সবাই বিশ্বের যে লোককে আপনি জিজ্ঞাসা করুন যে মরার পরে তুমি কোথায় যেতে চাও সবাই বলবে আমি স্বর্গে যেতে চাই কিন্তু শুধু স্বর্গের স্বপ্ন দেখলে তো স্বপ্ন পুরো হবে না তার জন্য কাজ করতে হবে ওই কাজগুলো করতে হবে যে কাজ কর্ম আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে জান্নাতি নিয়ে যাবে মনে রাখবেন তাই মাওলা আলী আলাইসালাম বলেছেন তুমি জান্নাতের দাবি করো না বরং এমন কাজ করো যেন জান্নাত তোমার দাবি করে মানে তুমি আল্লাহর কাছে জান্নাত চেয়েও না এমন কর্ম করো সুকর্ম যে জান্নাত যেন আল্লাহর কাছে তোমার দাবি করে তোমাকে চায় যে আল্লাহ অমুক লোক অমুক নেক বান্দাকে আমার কাছে পাঠাও ওর স্থান এখানে এইগুলো যদি আমরা মনে রাখি তো আমার জীবন একটা সুন্দর এবং সাফল্য জীবন হবে আশা রাখি এগুলো আমরা সবাই মনে রাখার চেষ্টা করব এবং ওনাদের বেলাদাত জন্মদিবসে এগুলো উল্লেখ করে সকলকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আপনাদের দুটো অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই দেখি কত থেকে কে প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম চাচাজি আমি জেলা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে কাজী সঞ্জিতা পারভিন বলছি আমার একটি প্রশ্ন হলো যে আপনি বলেছেন যখন আমরা বাড়ি থেকে বাইরে কোথাও যাই তখন জোহরের বা আসরের চার রাকাত নামাজের পরিবর্তে দুরাকাত করে নামাজে কসর পড়ে দিতে এবং সেটা বাইশ কিলোমিটারের বেশি দূরত্বের বাইরে থাকলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি সরকারি চাকরি করি এবং আমার অফিসের দূরত্ব বাইশ কিলোমিটার হবে না কিন্তু আমার তো অফিস থেকে ফিরে এসে নামাজ পড়ে যাওয়া সম্ভব হয় না তাই আমি বাড়িতে ফিরেই জোহর আর আসরটা বেশিরভাগ সময় আগে চার রাখাত পড়তাম আপনি বলার পর থেকে দু রাখাত করে পড়ি তো আমার এটাই কনফিউশন যে আপনি আমাকে বলে দেবেন যেহেতু এটা বাইশ কিলোমিটার কম দূরত্ব তাহলে কি আমাকে চার রাকাত পড়তে হবে না দু রাখাত করে পড়লেই হবে আমার এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝিয়ে বলবেন দূরত্বটার ক্ষেত্রেই আমার সন্দেহটা হচ্ছে আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা যখন কোনো খতম করি মানে কোরআন শরীফ খতম করে কাউকে হাদিয়া করে দিই অনেক মৃত ব্যক্তিদের ক্ষেত্রে তাদেরকে হাদিয়া করে দিয়ে দোয়া করি আচ্ছা আমরা তো সবসময় আমরা কি কখনো কোনো জীবিত মানুষদের জন্যে এটা হাত দিয়া করে দোয়া করতে পারি বা মানে আমাদের বিপদ আপদ বা সাংসারিক বালা মুসিবত কাটানোর জন্যও কি এটা হাদিয়া করে দিয়ে দোয়া করতে পারি আমাকে এই দুটো প্রশ্নের উত্তর জানালে আমার খুব ভালো লাগবে আর আপনি অনেক ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের অনুষ্ঠান আমাদের খুব খুব খুব ভালো লাগে খুদা হাফেজ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ছোট বোন আপনার রেকর্ডিংয়ের জন্য আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা দোয়া করছেন বা আমাদের অনুষ্ঠান দেখছেন এর থেকে লাভবান হচ্ছেন এর জন্যে আল্লাহর শুকর আদায় করি আল্লাহ আপনাদেরকে আরও অনেক তৌফিক দান করুক তবে আমার প্রিয় বোন প্রথম যে মশলাটা আপনি জিজ্ঞাসা করেছেন ওখানে একটু ভুল বোঝা হয়েছে শরিয়াতের হুকুমটা একটু বুঝতে ভুল করেছেন আমি পরিষ্কার বলেছিলাম নামাজ কসর হবে নিজের বাড়ি গ্রাম বা এলাকা যেখানে আমি বসবাস করছি বা নিজের শহর থেকে ২২ কিলোমিটার বাইরে যেতে হবে বাইরে যেয়ে যদি সেখানে কেউ নামাজ পড়া হয় সেখানে ফিরে এসে না যদি ২২ কিলোমিটার বাইরে যেয়ে কেউ নামাজ পড়ে তো সেখানে সে কসর নামাজ পড়বে মানে চার রেখাত নামাজ দু রেখাত পড়বে জোহরের চার রেখাত সেখানে চার রেখাত পড়বে না জোহরের দু রেখাত পড়বে নিহাত করবে আমি জোহরের দু রেখাত কসর নামাজ পড়িতেছি ওয়াজিব কোরবাতিন আল্লাহ কি কোরবাতিন আল্লাহ বলে দূরে পড়বে ওইরূপ আসরের দূরে পড়বে বা এশা নামাজ যেগুলো চার রেখাত সেগুলো হাফ মানে অর্ধেক পড়বে তবে বাইশ কিলোমিটার দূরে যাওয়ার পরে বাইশ কিলোমিটার গিয়েছে ফিরে এসেছে সময়ের মধ্যে তখন সে নামাজ পুরো পড়বে নিজের বাড়িতে যদি ফিরে আসে সময়ের মধ্যে সে পুরো নামাজ পড়বে কিন্তু যদি বাইশ কিলোমিটার দূরে যে নামাজ কাজা হয়ে যায় মানে মুসাফির যখন ছিল আর মুসাফাত পুরো হওয়ার পরে যদি নামাজ কাজা হয় তখন বাড়ি সে যদি সে কাজা পড়ে তো সেটা সে কাসর পড়বে কেননা কাসর অবস্থায় তার নামাজ কাজা হয়েছিল তবে যাদের পেশা যেমন আপনি বললেন আপনি প্রতিদিন অফিসে যাচ্ছেন কি একজন ড্রাইভার তার সারাদিনের কাজই ড্রাইভিং করা কয়েকশো কিলোমিটার সে প্রতিদিন ভ্রমণ করছে যাতায়াত করছে বা আপনি অফিসে যাচ্ছেন আমরাও অফিসে যাই আসি তো আমাদের প্রতিদিনের কাজ যাদের তাদের নামাজ কিন্তু কাজা হবে না এটা আমাদের রুটিন ডেলি রুটিনে তাহলে এখানে আমাদের নামাজ কাসার হবে না আমাদের নামাজ আমরা যদি অফিসেও যেয়ে পড়ি তাও পুরো পড়তে হবে বাড়িতেও পড়ি তাও পুরো পড়তে হবে কারণ এটা আমাদের ডেলি রুটিন মানে ওটা কোনো মোসাফির আমাদেরকে কখনো দেখলে ওখানে অফিস দেখলে কেউ বলে না এই লোকটা মোসাফির নিজের কাজে এসেছে তো ডেলি রুটিন যারা আছে তারা যতই সফর করুক তারা কাসার নামাজ পড়বে না পুরো নামাজ পড়বে যেমন ড্রাইভাররা ওরা যেখানে যাবে নামাজ পুরো পড়বে কিন্তু যদি কেউ কদাচ কখনো কখনো সফরে যাচ্ছে কখনো একদিন আপনি কোথাও আত্মীয় স্বজন সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তার বাড়ি আপনার গ্রাম থেকে মনে করেন বাইশ কিলোমিটার দূরে সেখানে যেহেতু যদি নামাজ পড়েন ওখানে নামাজ কসর পড়তে হবে মানে হাফ পড়তে হবে আশা রেখে আপনার মাসলা আপনি বুঝতে পেরেছেন আপনি ভুল করছিলেন আপনি দুবাই উভয় জায়গায় তাই অফিসে নামাজ পড়ুন আর অফিস থেকে বাড়ি ফিরে এসে পড়ুন নামাজ পড়েও পড়বেন আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোরআন খানি করে আমরা যেগুলো মৃতদেরকে হাদিয়া করি ওটা কি কোনো জীবিতকে হাদিয়া করা যাবে বা ওর দোয়া করার জন্য ওগুলো পড়া যাবে দোয়া করার জন্য অবশ্যই পড়া যাবে দোয়া করার আগে কোরআন তোলাওয়াত বা বিভিন্ন দোয়া হাদিস পড়তে বলা হয়েছে বা মৃত্যুর জন্য আমরা এগুলো করে থাকি কিন্তু জীবিতকে কোরআন পড়ে বসে দোয়া দোয়া করতেও আমরা শরীরতে পাইনি তো আশা রাখি আমার প্রিয় বোন আপনি আপনার দুটোই প্রশ্নের সুন্দর উত্তর পেয়েছেন আসুন এবারে শেষ প্রশ্ন নিই আসসালামু আলাইকুম আমি বীরভূম ডিস্ট্রিক্ট বোলপুর শান্তিনিকেতন থেকে গ্রাম থেকে বলছি আমার নাম শেখ মনোয়ার হোসেন আমি ইসলামী বাংলা চ্যানেল দেখছি প্রতিদিন আমাকে খুবই ভালো লাগে এবং আমি যদি একদিন না দেখতে পারি বা টাইমে যদি না দেখতে পাই মনটা খুব খারাপ লাগে আপনাদের ইসলামী বাংলা চ্যানেল থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি ইসলামী শিক্ষা অনেক কিছু পেয়েছি তা আমি সুন্নি মুসলমান আমি আজ তিরিশ বছর ধরে আমি আপনার মহরম মজলিস পাক করে আসি অগ্নিমাতম করি খঞ্জের মাতম করি বাদ পাক সম্বন্ধে হালকার কাদিরিয়া যে আমাদের যে পীর সাহেব আছেন ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি তা আমাদের আইরাজবাদ পাকের ওনাদের যে সম্বন্ধে অনেক কিছু যেটা আমার অজানা ছিল সেটা আপনাদের কাছ থেকে আমি জানতে পেয়েছি আমার দুটো ছেলে বড় ছেলের নাম শেখ মঞ্জুর হাসান ওর জন্ম হয়েছিল পনেরো রমজান যেটা বলা হচ্ছে যে বড় ইমাবাকের জন্মদিন ওই দিনই জন্ম তার জন্য ওর নাম রাখা হয়েছে মঞ্জুর হাসান ছোট ছেলের নাম শেখ আফজাল হোসেন ছোট ছেলেটা ছোট ইমাম পাকেস উনি যে চাঁদে জন্ম হয়েছিলেন সেই চাঁদে আমার ছোট ছেলে জন্ম কিন্তু সেই দিনটা পাই না সেই চাঁদটা পেয়েছে তা এই নামের নাম দুটো কি মানে সেটা আমি আপনাকে আমাকে বলে আপনাকে বলে আমাকে জানাতে হবে এবং আপনাদের শিয়া ভাইদের কাছে যে আমরা মজলিস মজলিস হয় জলিস আমারি বাহাতো তাবু আমরা সব জায়গাতে গিয়েছি চব্বিশ পরগনা অনেক ভাইয়ের সঙ্গে আমাদের অনেক আলাপ পরিচয় হয়েছে ওনারা আমাদের এইখানে আসে মহরমে মজলিসে আমরা যাই তা আমরা যখন ইমামবাড়া পাকে যখন ঢুকি উজু করে তাজিম করে মানে ঢুকি তা আমাদের শিয়া ভাইরা যখন ইমামবাড়ে ঢুকছে কিন্তু কেউ আরও কোনো উজু করছে না হ্যাঁ অটোমেটিক ঢুকে যাচ্ছে হ্যাঁ, এটা ওনাদের সঙ্গে আমাদের অনেক কিছু কথাবার্তা বলা হয়েছে যে ইমাম বাড়া যখন ঢোকা ঢুকতে মানে ঢোকা হয় তা উঁচু করে পবিত্র অবস্থায় ঢোকা খুব ভালো হ্যাঁ তা আপনি যতটা পারবেন আমাকে এই ইমাম বাড়ার সম্বন্ধে একটুকু বুঝিয়ে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার ফোন কল বা আপনার অডিও রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা চ্যানেল উনি আমাদের অনুষ্ঠান দেখছেন এর থেকে লাভবান হচ্ছেন অনেক কিছু শিখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার ওই ধর্মগুরু পীর সাহেবকে আমার সালাম বলবেন ওনার সঙ্গে মাঝে মধ্যে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি তবু ওনাকে আমার সালাম বলবেন আর আপনার দুই ছেলের নাম ভালো মঞ্জুর হাসান ইমাম হাসান আলাইসালামের নজরে উনি আছেন এটাও ভালো নাম আর আফজাল হোসেন আফজাল মানে উত্তম ওটাও ভালো নাম দুই নামই ভালো কোনো অসুবিধা নেই আর আপনি যে একটা অভিযোগ বললেন যে আমার শিয়া ভাইরা আমার বাড়িতে প্রবেশের সময় অজু করেন না আমরা অজু করবো সুন্দর ভালো জিনিস পবিত্র থেকে পবিত্র স্থানে যাওয়ার সময় অজু করে যাওয়া ভালো এটা নিঃসন্দেহ তবে শরিয়াতে এটাকে ফরজ করা হয়নি ফরজ মানে ওয়াজিব অনিবার্য নয় এমনকি আপনারা জানেন মসজিদ আল্লাহর ঘর কিন্তু আমি যখন নামাজ পড়তে যাই অজু করে পবিত্র হয়ে যাই কিন্তু এখন কোনো কাজে আমি মসজিদে গেছি তো সেখানে কি আমাকে অজু করে যেতে হবে এটা কোনো শর্ত নয় কেন আমি নামাজ পড়ছি না শুধু আল্লাহর ঘরে যাবার জন্যে অজু করতে বলা হয়নি কেউ যদি অজু করে যায় এটা মঙ্গল খুব উত্তম পবিত্র থাকা বা পবিত্র অবস্থায় পবিত্র স্থানে প্রবেশ করা এটা খুব উত্তম ভালো জিনিস আমি আমি সবসময় বলি মজলিস মাতম সবসময় অজু করে যান যাতে নামাজের সময় হলে সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিতে পারেন কেননা এটাও একটা আল্লাহর এবাদত আমার এবাদত মনে করে করি তো আপনি সুন্দর বলেছেন পবিত্র অবস্থায় যাওয়া উচিত আশা রাখি আপনি বুঝতে পারেন ইমাম বারগা ইমামদের দরবার আর আহলেবায়তের দরবারে আমরা যখন যেতাম বা যেখানে যাওয়া হয় সবাই পবিত্র অবস্থায় যায় বা যাওয়ার চেষ্টা করে আর এটাই ভদ্রতার বা শিক্ষিত হওয়ার পরিচয় আশা রাখি সবাই এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবেন আজ আমার এপিসোডের সময় একদম শেষ হয়ে আছে ওই জন্য বিস্তারিত আর কিছু বলতে পারছে না যদি কিছু জানার থাকে তো স্ক্রিনের ওপরের যে নম্বর আসছে এই নম্বরে নিজের প্রশ্ন আপনারা লিখে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন ভয়েসমেল করতে পারেন চ্যানেল উইনের যে ওয়েবসাইট আছে ওখানে নিজের প্রশ্ন আপনারা পাঠাতে পারেন ইমেল করতে পারেন আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তবে সঙ্গে সঙ্গে একটা অনুরোধ করছি যারা আমাদের এই অনুষ্ঠান মোবাইলে দেখতে চান বা দেখছেন আমাদের অনুষ্ঠানকে নিয়মিতভাবে দেখার জন্যে ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওখানে বেল বটন টিপুন যাতে আমাদের অনুষ্ঠান শুরু হলে সঙ্গে সঙ্গে আপনাকে ইউটিউবের তরফ থেকে ইনফর্ম করা হবে যে এবার আপনার মনোনীত অনুষ্ঠান শুরু হচ্ছে আপনি দেখুন তখন আপনারা যেখানে থাকবেন দেখার সুযোগ পাবেন বা দেখতে পাবেন যদি কখনো মিস হয়ে যায় তো পরেও যদি দেখতে চান তো চ্যানেল উইনে আমার সমস্ত এপিসোড ইসলামিন বাংলায় ওখানে আপলোড করে দেওয়া হয়েছে আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনি যখন ইচ্ছা তখন দেখতে বা শুনতে পারবেন আশা রাখি চ্যানেল ইন বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছে ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল العالمين والسلام عليكم ورحمة الله وبركاته